মুসা ইবনু আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি ইয়ামামার যুদ্ধ সম্পর্কে বলেন তিনি সাবিত ইবনু কায়সের নিকট গিয়ে দেখতে পেলেন যে তিনি তার উভয় উরু থেকে কাপড় সরিয়ে সুগন্ধি ব্যবহার করছেন আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন জিজ্ঞেস করলেন হে চাচা যুদ্ধে যাওয়া থেকে আপনাকে কিসে বিরত রাখল তিনি বললেন ভাতিজা এখনই যাব অতপর তিনি সুগন্ধি মালিশ করতে লাগলেন অতপর তিনি বসলেন এবং যুদ্ধক্ষেত্র থেকে লোকদের পালিয়ে যাওয়া নিয়ে আলোচনা করলেন তিনি বললেন তোমরা আমাদের সম্মুখ থেকে সরে যাও যাতে আমরা শত্রুর মুখোমুখি লড়তে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আমরা কখনও এরূপ করিনি কত নিকৃষ্ট তা যা তোমরা তোমাদের শত্রুদেরকে অভ্যস্ত করেছ হাম্মাদ রহমতুল্লা আলহী সাবিত রহমতুল্লা আলহী সূত্রে আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে হাদিসটি বর্ণনা করেছেন